গুনগুন গুনগুন গুনগুন গুনগুন গুন গুন গুন গুন গুন গুন গুনগুন গুনগুন গুন গুন গুন গুন গুন গুন গুন গুন গুনগুন গুনগুন গুনগুন গুনগুন গুনগুন গুনগুন গুনগুন গুনগুন গুনগুন গুনগুন পিপাজি মশা গুনগুন করে কি গান রে তুই গাস এই কেন মোদের শরীর থেকে রক্ত চুষে খাস পাজি মশা গুনগুন করে কি গান রে তুই গাছ এ কেন মোদের শরীর থেকে রক্ত চুষে খাস এ পানি মশা গুনগুন করে কি গান্ডে তুই গাছ এ কেন মোদের শরীর থেকে রক্ত চুষে খাস ছোট্ট একটু মশা রে তুই কেন করিস বড়াই রাস্তা যে তোর সাথে করে মোদের লড়াই ছোট একটু মশারে তুই কেন করিস বড়াই রাস্তা দিয়ে তোর সাথে করে মোদের লড়াই ছোট একটু মশারে তুই কেন করিস বড়াই রাস্তা দিয়ে তোর সাথে করে মোদের লড়াই ফুল ফুটিয়ে করি জ্বালাতন ফুল ফুটিয়ে করি জ্বালাতন তুই বড় বদমাস হে পাবি মোটা গুনগুন করে কি গান রে তুই গান এ কেন মোদের শরীর থেকে রক্ত চুষে কাশ এ পাবি মশা গুনগুন করে কি গান রে তুই গান এ কেন মোদের শরীর থেকে রক্ত চুষে খাস এ জন্ম রে তোর পচা পানিতে পচা আবর্জনায় তুই তো এখন দেশে সেরা সবার আলোচনায় জন্ম রে তোর পচা পানিতে পচা আবর্জনায় তুই তো এখন দেশের সেরা সবার আলোচনায় জন্ম রে তোর কথা পানিতে পচা আবর্জনায় তুই তো এখন দেশের সেরা সবার আলোচনায় তুই মশার বড় ভাই পাজি মশা গুনগুন করে কি গান তুই গান এ কেন মোদের শরীর থেকে রক্ত চুষে খাস এ পাজি মশা গুনগুন করে কি গান তুই গাস এ শরীর থেকে রক্ত কি প্যান পেনিয়ে ভেন ভেনিয়ে করি শব্দ দূষণ এই রক্ত খেয়ে পেটটা ফুলা সেটাই কি তোর ভূষণ প্যান পেনিয়ে ভেন ভেনিয়ে করি শব্দ দূষণ ঠাস করে তোকে মারবো যে কেন মোদের শরীর থেকে রক্ত ঘুষে খাস